তালহমা হাদিসের মধ্যে বর্ণনা করেন কানা রসৌল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আজওয়াদুন্নাস রাসুল্লাহ সাল্লাহ ইসলাম দুনিয়ার সকল মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ব্যক্তি ওয়া ওয়াকানা আজওয়াদামা ফি রমাদান হিনাইয়ালকাহু জিবরিল আলহিসাল্লাম কিন্তু রমাদান মাসে যখন জিবরিল আলহিসাল্লাম আগমন করতেন নবী সাল্লাহ সাল্লামের দানশীলতা আরও বেড়ে যেত আল্লাহ রসুল সাল্লাম এবং জিবরিল আলহিসাম একজন আরেকজনের সাথে কোরআনের আসা করতেন রমাদান মাসে আর রসুল্লাহ সাল্লাম রমাদান মাসে যত বেশি সম্ভব প্রবাহমান বাতাসের চেয়েও দ্রুত গতিতে আল্লাহ রসুল সাল্লা ইসলাম সদাকার পরিমাণ বৃদ্ধি করে দিতেন নবী সাল্লা ইসলাম রমাদানের ফজিলত বর্ণনা করতে গিয়ে একসাথে জান্নাতের চারটি বাব চারটি দরজার কথা বর্ণনা করেছেন একটি বাবুল সলা একটি বাবুর রাইয়ান একটি বাবুল জেহাদ আর একটি বাবুর সদাকাহ আল্লাহ রসুল সাল্লাম এই চারটি জিনিসকে একই হাদিসে উল্লেখ করেছেন নবী সাল্লা সাল্লাম বলেন যে ক্রিয়ামতের ময়দানে জান্নাতের বিভিন্ন দরজা থেকে বিভিন্নভাবে আল্লাহর বান্দাদেরকে ডাকা হবে বাবু সলাদ থেকে যারা নামাজি তাদেরকে ডাকা হবে বাবুল জেহাদ থেকে যারা আহলুল জেহাদ তাদেরকে ডাকা হবে বাবুর রাইয়ান থেকে যারা সিয়াম পালনকারী তাদেরকে ডাকা হবে আর আরেকটি বিশেষ বাবের কথা আল্লাহ রসুল সাল্লা ইসলাম উল্লেখ করেছেন সেটি হলো বাবু সদাকা সদাকার গেট সদাকার দরজা অর্থাৎ এই দরজা থেকে যারা সদাকা বেশি বেশি করবে যারা আহলু সদাকা তাদেরকে আল্লাপাক সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশের ব্যবস্থা করবেন এজন্য সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমরা এই রমাদান মাসে বেশি বেশি যার পক্ষে যতটুকু সম্ভব আমরা আল্লাহর রাস্তায় সদাকা করার আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করি আমরা রমাদান মাসে বেশি বেশি রোজাদারদেরকে ইফতার করানোর জন্য খরচ করতে পারি রোজাদারদেরকে বিভিন্ন প্রকারের সাহায্য সহযোগিতা গরিব অসহায় দুঃখী মানুষদেরকে আমরা এই সিয়াম পালনের জন্য তাদের সাহারিটা যাতে ভালোভাবে খেতে পারেন সেজন্য আমরা সহযোগিতা করতে পারি যাতে রমাদানে সামনে ঈদ সেই কারণে তারা ভালো পোশাক পরিধান করতে পারেন যাতে তাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে সিয়াম পালন করে ঈদ পালন করতে পারেন এজন্য এই রমাদানে মোয়াসাদ বাইনাল মুসলিমিন মুসলিমিনদের মধ্যে যে সহমর্মিতা সেই সহমর্মিতা দেখানোর উত্তম নমুনা পবিত্র মাহে রমাদান এজন্য সম্মানিত ভাই ও বোনেরা আমরা রমাদান মাসে বেশি বেশি আল্লাহ রাস্তা খরচ করার আল্লাহ রাস্তা ব্যয় করার অভ্যাস গড়ে তুলি তাহলে একদিকে আমাদের তাকোয়া একদিকে আমাদের ইমান একদিকে আমাদের যেমন তাকোয়ার উন্নতি ঘটবে পরিশুদ্ধি ঘটবে ঠিক একইভাবে আমাদের এই সদাকার কারণে বাবু সদাকাও আমাদের জন্য জান্নাতের মধ্যে খোলা হয়ে যাবে সোহান আল্লাহ এই জন্য সম্মানিত ভাইয়েরা রমাদান মাসে আমরা সিয়াম পালন করার পাশাপাশি যেমন আত্মাকে পরিশুদ্ধ করব পাশাপাশি আমাদের সম্পদকে মালকেও আমরা পরিশুদ্ধ করার চেষ্টা করব। তাহলে একসাথে আমাদের শরীর আমাদের কাল আমাদের মন আমাদের মস্তিষ্ক আমাদের সম্পদ সব কিছুই মাহের রমাদানে পরিশুদ্ধ হবে আল্লাহ পাক মাহের রমাদানকে কাজে লাগিয়ে আমাদের কালকে পরিশুদ্ধ করার আমাদের সম্পদকে পরিশুদ্ধ করার ইমানকে বিশুদ্ধ করার সহি আকেইদা সহি ইমান লাভ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু